বদলি করার কৌশিক লাভ করেছিলাম আলহামদুলিল্লাহ আর একটা ইবাদত বন্দেগি বড় বরকতময় ফজিলাতপূর্ণ এটা এই জিলহাজের চাঁদের মধ্যে আমাদের জন্য রেখেছে আজকে যদি চাঁদ দেখা যায় তো কালকে শনিবার থেকেই দিলহাজ মাস হাজের মাস কোরবানের মাস শুরু হয়ে যাবে তখন আমাদের ঈদ হবে সোমবারে সোমবারে ঈদুল আধা আর যদি আজকে চাল দেখা না যায় আজকে উনত্রিশ তারিখ আজকে কোনো কারণে চাল দেখা গেল না তিরিশে মাস গেল সেক্ষেত্রে রবিবার থেকে হাজ মাস আরবি বছরের শেষ মাস এসে যাবে এবং তখন এবছরের ঈদ আমাদের পালন করতে হবে মঙ্গলবার এই মুহূর্তে ফাইনাল কারণ বলার কোন ক্ষমতা নেই এটা আল্লাহ তালা যে চাষ উঠাবেন এরপরে এটা স্থগিত কারো সাধ্য নেই চূড়ান্ত ভাবে বলে দেওয়া আল্লাহর ফেসলা তো জিলহান শুরু হওয়ার সাথে সাথে আমাদের আগেও কিছু করণীয় আছে আবার শুরু হওয়ার পরেও কিছু করণীয় আছে আগে করণীয় কি যদি কেউ পারে সে জিলহাজ শুরু হওয়ার আগেই নিজের নস্তক কেটে মস্তককে ছোট করে একে এক কথা বলে হাজামত বানানো একজন মুসলমান যে সুন্দর তরিকায় তার সবকিছুকে দুরুস্ত করে দেয় ঠিক করে দেয় এটাকে এক শব্দে বলা হাজামাত এই চাষ শুরু হওয়ার আগে যদি তো হাজামাত বানায় এরপরে ঈদের দিন যখন আসবে কোরবানি হবে এই কোরবানির পরে সে আবার হাজামত বানাবে মাঝখানে বানাবে না যে কোরবানি দিচ্ছে তার জন্য এটা ফজিলাসের কাজ জানোয়ার কোরবানি করার পরে কেমন যেন সে নিজের কোরবানি পেশ করল আমি জানোয়ার দিয়ে কোরবানি দিলাম আর যেটা আমার শরীরের ভিতর করলে আল্লাহর দরবারে কোরবানি হয় সেটাও পেশ করলাম দুটা কোরবানি হয়ে গেল তা দিন দ্বারা প্রমাণিত যাদেরকে আল্লাহ তালা কোরবানি করার তৌফিক দান করেন নাই এই পরিমাণ অর্থ মৃত্যু তার নেই তারাও যদি এই কাজটা করে তো তারা তোর কোরবানি করতে পারতেছে না আর্থিক সম্মতি নেই কিন্তু আল্লাহ তালা তাদেরকেও কোরবানি দাতাদের কাতারে সামিল করে দেবে প্রত্যেকটা জায়গায় যাদেরকে পয়সা দেন নাই তারা যে পয়সা হলে তো সমান ফজিলত অর্জন করতে চান আল্লাহ তার বিকল্প ব্যবস্থা রেখে তারা হাসনের ময়দানে এ কথা বলতে পারবে না তাহলে আমার তো পয়সা ছিল না এই এইটা আমি পারিনি যেখানে পয়সা দিয়ে বড় ইবাদত করা যায় যে পয়সা ছাড়াও এই বাদতের সব অর্জন করা যায় যেমন ইস্টাকের নামাজ অলসতা করে পড়ে না এর ভিতর তো আল্লাহ তালা নফল হজ নফল ওমরা সব রেখে দিচ্ছেন আজকে আমাদের কাছে গুরুত্ব হয় না যারা পড়তেছে আল্লাহ তালা তাদের কতগুলো হজের সব দান করবেন এখন একটা হজ করতে গেলে কমপক্ষে দুই থেকে আড়াই লক্ষ টাকা লাগবে যত ইস্টাকের দ্বারা যে সব হবে এর দ্বারা আপনার খরচ ভাগ আদায় হয়ে যাবে না কিন্তু সব তো আল্লাহ তালা দিয়ে দেবেন তার হাবিব ঘোষণা করে যাই হোক চাপ শুরু হওয়ার আগে ওটা আল্লাহর বান্ধব যেটা পারে মুস্তাহাব আমল ফরজ আজেব না মুস্তাহাব যদি কারো সুযোগ থাকে সেটা করবে একটা আমল দ্বিতীয় আমল কি দুই হাত মাসের নয় তারিখ পর্যন্ত হাতিতে রোজা রাখার ফজিলা বয়ান করা হয়েছে বহুত ফজিলা বিশেষ করে নয় তারিখে যে রোজাটা ওটাকে আরাফা রোজা বলে তার এই অর্থ না আরাফার দিন হইতে হবে এই অর্থ না কিন্তু অনেকে ভুল বুঝে কারণ হাজিরা যেখানে আছে সেখানে তারিখ আর দুনিয়ার সব জায়গার তারিখ এক সমান ওই হাতির যারা উদ্দেশ্য হল আরাফা রোজা মানে সেখানে তারা নয় তারিখে আরাফায় যায় দুনিয়ার বিভিন্ন এলাকায় যখন ওই তারিখটা আসবে নয় তারিখ সেই এলাকার লোকেরা ওই নয় তারিখে রোজা রাখবে ওটাকে আরাফা রোজা বলা হয় যদিও দেখা যায় যে একদিন আগে হয়ে গেছে আদি সাহেবরা একদিন আগে আরাফাতে ছিল থাকুক আল্লাহ তালা সারা বিশ্বে এক তারিখের কথা বলেন নাই বরং তার হাবিব বারবার ঘোষণা করছেন চাঁদ দেখে রোজা রাখ চাঁদ দেখে উত্তার কর প্রত্যেক লোকদেরকে ভিন্ন ভিন্ন দায়িত্ব দিতে তাহলে সেখানে দেখলে আমাদের করতে হবে এটা বলেন নাই এর কোন হাদিস কাজে তারা যেদিন আলাদা করে করুক প্রত্যেকে তার দেখে চাঁদ দেখা হিসেবে যেদিন নয় তারিখ হয় ওই নয় তারিখের রোজাকে আরাফা রোজা বলা হয় এটা এই নাম এর বলছিলাম কি প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঘোষণা করেছেন এই রোজা দ্বারা আমি আল্লাহর দরবার আশা করি যে আল্লাহ তালা আমার উন্মতের এক এক ব্যক্তিকে দুই বছরের গোনা মাফ করে দিবে শীতের বছর এটা আরবি শেষ মাস আরবি হিসেবে দীর্ঘ শেষ মাস এই যে বছর শেষ হয়েছে এই বছরের গোনা মাফ করবেন আর সামনে যে মহারাম আসতেছে ওখানে তো আর একটা বছর শুরু হবে এটা গুণা মাফ করে নাই কিন্তু ওটা আল্লাহ তালা অ্যাডভান্স অ্যাডভান্স ক্ষমা ঘোষণা করতেছে আল্লাহ তালা এত এই উম্মতের জন্য ফজিলাভ দিয়ে রাখছেন যে আমরা একটু হরকত করি একটু মেহনত করি আল্লাহ তালা অনেক কিছু দান করে দুই বছর আসুরা মহার নামে আসুর আসবে মহার নামে দশ তারিখে ওইটা দ্বারা এক বছর গোনা মাফ হওয়ার অদা করা হয়েছে ওই রোজার দ্বারা এক বছরের গোনা মাফ হয় কিন্তু নয় তারিখ এই চাঁদের নয় তারিখ যদি কেউ রোজা রাখে আল্লাহ তালা তার জন্য দুই বছরের গোনা মাফ করার অদা করেছে এবং এই যে রাজগুলো চলতেছে এই রাজগুলোকে লাইলতুল কদর বলা হয় নাই কিন্তু বলা হয়েছে ফজিলাতের দিক দিয়ে ওর সমকক্ষ লাইলাতুল কদরের জন্য আমরা কত কোরবানি করি আমরা মসজিদে এতে কাজ করি অনেক কোরবানি করি আল্লাহ তালা ওর সমকক্ষ নয়টা রায় এখানে রেখে দিচ্ছেন কিন্তু আমরা না জানার কারণে এই নয়টা রাজ্যে দিয়ে হায়দা হাসিল করতে পারছি এত মূল্যবান জিনিস কিন্তু বেকার থাকতেছে আমাদের এলেম না থাকার দরুন এই জন্য আল্লাহ যাদেরকে তৌফিক দান করেছেন যাদের শারীরিক হাড় ভাঙা পরিচ্ছন্ন করতে হয় না তারা এই রোজা রাখতে চেষ্টা করে তেমনি ভাবে রাত্রে যাদের পরিশ্রম কম ডিউটি কম তারা রাত্রে ইবাদত করি সারা করতে হবে তাও কোনো জরুরি না দু চার ঘন্টা যদি কেউ করে আল্লাহ তালা এর এক এক রাত্রের বদলে ওই হাজার মাস সমান বর্তবা আমাদেরকে দান করবেন কারণ এটা বলেন নাই যে তোমরা ঘুমায় ঘুমায় ইবাদত করো বরং নিষেধ করা হয়েছে বিভিন্ন রাতের ফজিলা শুনে মনে করি সারা রাত করতে হবে ইবাদত কিন্তু ওইসব রেওয়াজে সারার উদ্দেশ্য না সারা যে ডাকতে যাবে সে ঘুমাই ঘুমাই করবে আর ঘুমাই ঘুমাই ইবাদত করা নামাজ পড়া কোরআন তেলাদ করা আল্লাহ রসুল সাল্লাহ নিষেধ করেছে ওটা উদ্দেশ্য না স্বাভাবিকভাবে যতক্ষণ আমরা ডাকতে পারি বা যতক্ষণ জেগে থাকি ওটা উদ্দেশ্য ওই সময়টুক যে ইবাদত বন্দী করবে আল্লাহ তালা এই এক এক রাতের বদলে তাকে এক হাজার মাসে বাদত করার স্বভাব দান করবে কাজেই কথা কথা আজকে যদি চাঁদ দেখা যায় আজকেই হাজার প্রথম তারিখ আজকে সন্ধ্যায় যদি চাঁদ দেখা যায় তাহলে কালকে যে এক তারিখ হবে ওই এক তারিখের রাত কিন্তু আজকে রাত ইসলামের রাত আগে আছে দিন পরে আসে এলো ফর্মুলা মাঝখানে কথাও বলে রাখি হাজি শব্দের জন্য একটু বেশ কম আছে সারা দুনিয়ার মানুষের জন্য ফর্মুলা এটা যে রাত আগে দিন পরে কিন্তু আল্লাহ যাদেরকে হজের তৌফিক দান করতেন তাদের জন্য এইখানে একটু ব্যতিক্রম আছে সেখানে আবার তাদের সুবিধার জন্য আল্লাহ রব্বুল আলমিন শুধু তাদের জন্য তারা হজ করতে গেছেন রাতকে পরে নিয়ে গেছেন রাতকে কোথায় নিচ্ছেন পরে নিচ্ছেন আমি একটা উদাহরণ দিলে বুঝবেন সাধারণভাবে লোকেরা আরাফায় থাকে কখন জোহরের থেকে নিয়ে নাগরিক পর্যন্ত এবং এটা এমন একটা ফরজ তো হজের এই ফরজ যদি কারো নষ্ট হয়ে যায় তো তার হজ বাতিল হয়ে গেল এটাকে কোনোভাবে আর সহি করার কোনো রাস্তা নেই একদম বাতিল হয়ে গেল এরাম বান্ধা একটা ফরজ আরাফায় থাকা একটা ফরজ আর দশ তারিখ থেকে বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত এই টাইমের মধ্যে বাইতুল্লাতে তাওয়াজ করা সাত চক্কর এটা একটা ফরজ এই তিনটা ফরজ এর মধ্যে নয় তারিখ হলো আরাফায় থাকতে হয় এখন কোন আল্লাহর বান্দা কোন বিপদ আপদের কারণে নয় তারিখে দিনে আরাফায় পড়তে পারল তার খরচ তরফ হয়ে গেল তার তো এই হজকে ঠিক করার আর কোনো ব্যবস্থা নেই এইখানে দেখেন আল্লাহ তাল্লাহ দয়া করে ওই রাজটাকে পরে নেওয়ার কারণে সে দিনে যদি কোনো কারণে লোকদের সাথে হয় না যেতে পারে সন্ধ্যার থেকে নিয়ে পরবর্তী সন্ধ্যার থেকে নিয়ে সবে সাবেক পর্যন্ত এই টাইমের মধ্যে সে যদি এক মিনিটের জন্য আরাফার ময়দানে ঢুকতে পারে এক মিনিট তো তার খরচও আদায় হয়ে গেল তার এই দুই আড়াই লাখ টাকার হজটা নষ্ট হওয়া থেকে হেফাজত হয়ে গেল দেখেন রাজ্যে পিছিয়ে আসছে কেন যদি দিনে না পারে কত বিপদ সেই বিপদ থেকে বেঁচে গেল সে আরো প্রায় এগারো ঘন্টা সময় পেয়েছে দিনের পরও এগারো ঘন্টা সময় পেয়েছে এর মধ্যে সে কোনো অবস্থান করার দরকার নেই আর আমার মাঝে ঢুকে বেড়ে আসুক খরচ আদায় হয়ে খরচ আদায় হয়ে যাবে এই যে কঙ্কর গুলো মারতে হয় এ তো মূল টাইম কিন্তু সন্ধ্যা পর্যন্ত মূল টাইম হলো দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ সময় তো সন্ধ্যা পর্যন্ত কিন্তু ভিড়ের কারণে যে কোনো বিপদের কারণে অসুস্থতার কারণে একটা লোক সন্ধ্যা পর্যন্ত কঙ্কর মারতে পারল না দশ তারিখ বড় শয়তানকে মারতে হয় পরবর্তী তারিখগুলোতে ছোট মাঝারি বড় তিনু শয়তানকে সাতটা করে পাথর মারতে হয় এখন ভিড়ের কারণে যে কোনো কারণে সে দিনের বেলায় কঙ্কর মারতে পারল না তো মশলা হিসেবে তার ওয়াজিব তরফ হয়ে গেল ওয়াজিব তরফ হয়ে গেল এই ওয়াজিব তরফ হয়ে গেল এটা রিপেয়ারিং করার জন্য ঠিক করার জন্য তাকে দম দিতে হবে তিনশো সাড়ে তিনশো রিয়াল দিয়ে কি করতে হবে একটা বেড়া দুম্বা বকরি কোরবানি করতে হবে যদি সে তত্ত্ব কাটতে না পেরে থাকে যে আরো এগারো ঘন্টা সময় পেয়েছে সন্ধ্যাতে নিয়ে পরবর্তী সবের সাথে পর্যন্ত মোটামুটি এগারো ঘন্টা টাইম এই এগারো ঘন্টার মধ্যে যদি সে কম্বল মেরে থাকে শয়তানকে পাথর মেরে থাকে তো ওই তিনশো সাড়ে তিনশো রিয়ালের দম এটা কি হয়ে গেল মাফ হয়ে গেল কিন্তু রাজ্য আমাদের মতো রাজ্য আগে থাকতো তাহলে কিন্তু চান্সটা পাইতো না দেখেন আল্লাহ বান্দার প্রতি কত মেহরবান আমাদের জন্য প্রয়োজন নেই আমাদের জন্য নর্মাল রায় থাকে দিন পরে যারা হাজির সাহেব তাদের তো এই পাঁচটা দিনই কাজ আট নয় দশ এগারো বারো এই পাঁচটা দিনের হজ এখানে একটা জিনিস ছুটে গেলে হয় হজ বাতিল হয়ে যায় না তিনশো সাড়ে তিনশো রিয়াল জরিমানা আছে যা অনেকের ব্যবস্থা থাকে না এই জন্য আল্লাহ তালা দয়া করে এক তো তাদের ঈদের নামাজ মাফ করে দিচ্ছেন হাজির সাহেব আসছেন ঈদের নামাজ মাফ অপরদিকে তাদের জন্য রাজ্যে পরে নিয়ে গেছে নিয়ে এই বিপদ আমার থেকে তাদেরকে বাঁচাই এটা আল্লাহ তালা অশেষ দয়া অশেষ মেহরবান তো ওইটা কিন্তু হাজির সাহেবদের জন্য আমাদের জন্য আমি বলতেছিলাম আজকে তা উঠলে আজকে যে রাত আসবে ওকে জিন হজের প্রথম তারিখের রাত আজকে আমরা কোশেষ করব চেষ্টা করব কিন্তু ইবাদত করতে কোন খাস ইবাদত নেই আপনি নামাজ নামাজ পড়েন আপনি কোরআন তেলাওয়াত করেন আপনি তসবি পড়েন কিচ্ছু পারেন না আপনি আপনি হেমদোখানে আছে পড়ে থাকেন বাচ্চাদের তেলাওয়াত করেন আপনি তেলাদ করতে পারেন না আল্লাহর আজি মেহরবানি তেলাদ আল্লাহ যে সব পায় যে শোনে একই সব তেলাদ করনেওয়ালা যে সবাব শুনতে শুননেওয়ালার একই সব কোন কম দেবেন না আল্লাহ তো আমরা যতটুকু পারি যতটুকু আল্লাহ তহবিল দান করেন এই সামনের নয়টা রায় অবশ্যই যেন আল্লাহ বন্ধুদের ভিতর দিয়ে ততরক করা যায় কাটাবো যাতে আমরা ওই লাইলাতুল কদরের মতো একটা বরকত এই রাতের থেকে পাইতে পারি আমরা খুব খেয়াল রাখি এবং এইসব কথাগুলো যা মসজিদে আলোচনা করা হয় অবশ্যই আমরা ঘরে যাই আমাদের মা বোনদেরকে এগুলো বলেন যে আজকে মসজিদে এই আমলের কথা বলা হয়েছে তাদের কাছে কথাগুলো পৌঁছানো যে পুরুষদের উপরে ফরজ আমরা যারা মনে করি যে তাদের খরচ পাতি বহন করতেছি এটা দায়িত্ব আদায় হয়ে গেল ঠিক খরচ পাতিও বহন করতে হবে তাদেরকে আল্লাহ আলিও বানাইতে হবে বিবাহের আগে দায়িত্বটাকে বাপে বিবাহের পরে দায়িত্ব হয়ে যায় স্বামী আল্লাহ দিন শিক্ষা দেওয়া আল্লাহ আলী বানানো স্বামীর দায়িত্ব হয় নিজে আল্লাহ আলী হয় আল্লাহ আলো হবে বিভিন্ন আল্লাহ আলী বানাই তাই এই জন্য আমাদের কথাগুলো অবশ্যই আপনারা ঘরে যে তালিম করবেন আমার ব্যবহার আছে কথাগুলো শুনাই দিবেন কারণ অনেক সময় আমরা অনেক আমল করতে পারি না ব্যস্ততার কারণে বাইরেও উঠি না কিন্তু আল্লাহ সেই তুলনায় তাদেরকে একটু তৌফিক দিতে তারা জানতে পারলে এই আমলগুলো অবশ্যই করবে আর কারোর কথার কারণে অন্য ব্যক্তি আমল করে আল্লাহ তারা দাওয়াত দেওয়ালা হোক ওই বড় বড় সব কাজ করে আপনি নিজে করতে পারলেন তো ডবল কম করতে পারলেন না আপনার দাওয়াতে আর এক ভাই তৌফিক পাইলেন তো আল্লাহ তালার দাওয়াতের কারণে আপনাকে ওই বড় বড় সব দান করবে অনেক সুযোগ দিয়ে রাখে যদি আমরা মুসলমানরা গ্রহণ করি তো আল্লাহ সুযোগ দিয়ে রাখে তো আরো এই ব্যাপারে জরুরি মাথায় আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে জমাতেও বলবো কুরবানি সম্পর্কে অনেক জরুরি মাথায় এগুলো না জানলে কুরবানি নষ্ট হয়ে গেছে কুরবানির দিন যাদের কাছে নিঃশ্বাস পরিমাণ না থাকে কোরবানির দিন মানে তিন দিন কোরবানি করা যায় দশ এগারো বারো এই তিন দিনকে কোরবানির দিন বলা হয় এই তিন দিনের যে কোনো একদিন যদি থাকে কারো কাছে সাড়ে পাঁচ তোলা রূপা যে মার্কেট ভ্যালু এই পরিমাণ সম্পদ তাই নগদ টাকা হোক স্বর্ণ হোক রূপা হোক ব্যবসার মাল হোক অথবা প্রয়োজন অতিরিক্ত সামান হোক জাকাতের মধ্যে প্রয়োজন অতিরিক্ত সামান ধরা হয় আপনার দামি পালন করে ওটা পড়ে আছে ওটা ব্যবহারে আসতেছে না অনেক দামি পড়ে আছে তো এটা হিসাব করা হবে ওই নেশাবের মধ্যে নেশাবের মধ্যে এটা হিসাব করা হবে আর কোনো কিছু মূল্যবান কিছু একটা পড়ে আছে ওই খামারটা হিসাব করা হবে কারণ আপনার ডায়মন্ডের একটা সামান আছে তো ডায়মন্ডের বলে হীরা বলে হীরা এরপর তো দেখা থাকে না কিন্তু এরপরে সপ্তাহ বেতন আসবে এরপরে কোরবানি আসবে কোরবানিতে হিসাব করা হয় ডায়মন্ডটাকে কোরবানিতে হিসাব করা হয় এইভাবে যত জরুরত অতিরিক্ত সামান আছে লেবাস পোশাক শরিয়াতে তিন জোড়া লেবাস পোশাককে প্রয়োজনের ভিতরে সামেল তিন জোড়া কারো কাছে এর অতিরিক্ত আছে বিশ জোড়া তাহলে সাড়ে বারো জোড়ার উপর দাম হয় কিনা ওটা হিসাব বের করতে দেয় ওই সতেরো জোড়া দাম ধরা হবে তিন জোড়া শরিয়াতে মানতে এটা তোমার জরুরত এর বেশিটা জরুরতের বাইরে কেন লাগতো এখন এর ভিতরে হিসাব করা হবে করে জাকাতে হিসাব করা হবে না সৎকার ক্ষেত্রে হিসাব করা হবে কোরবানের হিসাব করা হবে এ কথাটা বুঝতে হবে জাকাতে তিন ধরনের মাল হিসাব করা হয় জাকাতে স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসার মাল কিন্তু সৎকার ক্ষেত্রে আর কোরবানিতে প্রয়োজন অতিরিক্ত কোন সম্পদ থাকলে ওটাও হিসাব করা এর দ্বারা যে সাড়ে বান্ন তোলা রূপার যে দাম আছে বর্তমান মার্কেটে এই টাকা তো কেউ তিন দিনের কোন একদিন আপনার আমার কাছে থাকে তো আপনার উপরে কোরবানি করা অজীব সে ছোট একটা জানোয়ার দেন ভেড়া বকরি দুম্বা ছোট একটা দেন অথবা বড় জানোয়ারের সাত ভাগের এক ভাগ নেন বড় জানোয়ার একটা দিলেও কোনো ক্ষতি নেই তার দুইজনে মিলে একটা দিলেন অনেকে মনে করে কি সাতটা ভাগ করতেই হবে এটা গলত কথা সাত ভাগ করলে তো হইতে পারে তার এই অর্থ নয় সাত ভাগ করতেই হবে আমি দুইজন মিলে একটা করব কোরবানি করেন তিনজনে মিলে একটা করব কোরবানি করেন চারজনে মিলে করেন কোন অসুবিধা নেই কেউ বুঝতে সাবধান হওয়া লাগবে এটাও ভুল আবার কেউ বুঝতে একটা আচ্ছা, সাবধান না হলে হবে কিন্তু বেজর থাকতে হবে এটাও ভুল এইটাও বেজর থাকার দরকার তার চার চারজনেই করে তাতে গরু কেনেন কিন্তু চারজন কুরবানি কোন অসুবিধা নেই তো বড় জানোয়ারের সাত ভাগের দিলেও কোরবানি হয়ে যাবে মোরা একটা দিলে তাও হয়ে যাবে তা দুই ভাগ দিলেন ঠিক আছে কোরবানের ভিতরে আকিকা শরিক করা যায় কারো ছেলে পেলের আকিকা হয় নাই ওর জন্য মেয়ের জন্য একটা ভাগ নিল বা ছেলের আকিকা করা হয় নাই ছেলের জন্য দুটা ভাগ নিল আকিকা হয় না কেউ বিবাহ করতে তার অলিমা খাওয়ানো খাওয়ানো হয় নাই এটা কোরবানের ভিতরে শরীর করা যায় সে অলিমার জন্য একটা ভাগ নিচ্ছে এই গোষ্ঠটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দিল বা পাত্রে খাওয়াই দিল যাতে এগুলো সব ইবাদত আকিটাও ইবাদত এবং অলিমা এটাও ইবাদত তো কোরবানের ভিতরে এই দুই ইবাদতকেও শরীর করা আল্লাহ তালা সুযোগ রাখতেন কিন্তু নিঃসর্গ কোরবানির জন্য গোষ্ঠের জন্য নিবে তার কোরবানি উদ্দেশ্য না আপিকা উদ্দেশ্য না অলিমা উদ্দেশ্য না তার উদ্দেশ্য কি আমাদের জন্য গোষ্ঠের একটা ব্যবস্থা রাখা দরকার আর না কোরবানির জন্য যদি আমাদেরকে গোষ্ঠ না দেয় আমাদের বলে আমার কই এই জন্য সে বস্ত খাওয়ার জন্য একটা ভাগ দিতে চায় তো ওই একজনের কারণে সবাইটা নষ্ট দেয় একজনের কারণে বাকি ছয়টা মাসে নিয়ের করতে হবে কোরবানি যে কোরবানির এই তিন দিনে আল্লাহর কাছে কোরবানির থেকে পছন্দনীয় কোন ইবাদত নেই কোরবানির তিন দিনে কোরবানির থেকে ফজিলা তালা কোন ইবাদত আল্লাহর কাছে নেই এটা আমরা কোরবানি করি রক্ত জমিনে পড়ার আগে ও আসতে মহল্লায় চলে যায় আমি দেখবো না কিন্তু আল্লাহ তো বলতে দিচ্ছে একটা বড় ইবাদত নেই এটা নিয়োগ করতে হবে গর্ত আপনি এমনি খেতে পারবেন এটা নিয়োগ করার দরকার নেই গাভী কিনলে যেমন দুধের নিয়োগ করার দরকার নেই গাভী দুধ দিবে নিয়োগ না করলেও দিবে আপনি খেতেই পারবেন কিন্তু আপনি ওটিকে তুমি লক্ষ্য উদ্দেশ্য বানান আমার উদ্দেশ্য এটা কুরবানি পণ্ড হয়ে গেল নষ্ট হয়ে গেল একজন এই ধরনের নিয়ে যাদের আছে এদেরকে শহীদ করা যাবে না অথবা যাদের ইনকাম সহি না ইনকাম ঠিক না তাদের সোর্স অফ ইনকাম অবৈধ তারা নিজস্বভাবে কোরবানি দিবে তাদেরকে বলা হয়েছে হালালের জন্য বুঝো আর যে কদিন না পাও ইস্তেকফারের সাথে চালাইতে থাকো খুব ইস্তেকফার করো চালাও এই জন্য দায়িত্ব দেখা হয়েছে হঠাৎ করে দিন কইলেন আবার যে খ্রিস্টান হয়ে যাবে না খেয়ে একজন মরবে আবার তোর সাহায্য দেবে না বেইমান নেই ঠিক আছে বেইমান হওয়ার দরকার নেই মুসলমান থেকে হারাম খেলে না আর হালাল করতে থাকে বেইমান হওয়ার থেকে হারাম খাওয়াটা ছোট অন্যায় হারাম খাইতে আল্লাহ তৌবা করলে মাফও করে দিল কিন্তু বেইমান হয়ে গেল খ্রিস্টান হয়ে গেল পয়সার কারণে সব গেল একদম ফলো আনামি এই জন্য তাদেরকে বলা হচ্ছে একটা খরচ করে চাকরি করো হালাল পাইলে ছেড়ে দাও ওই জাতীয় লোকদেরকে বলা হয়েছে তোমরা কোরবানি করতে সেটা করো কিন্তু তোমারটার মধ্যে আর কাউকে শরীর করো না তুমিও কারো তার শরীর করো সে একটা খাসি কিনে একাই করল তার কারোর সাথে শরীর হওয়া ঠিক তবে যদি কারো হারাম হালাল হারাম মিক্স থাকে এবং এটাই চূড়ান্ত হালালটা বেশি হালালটা বেশি এইটাও যদি হয় তো তাকেও আল্লাহ তালা অন্য শরীরের সাথে শরিক হওয়ার সুযোগ হারাম আছে হালাল বেশি হালাল বেশি কিন্তু তার হালাল হালাল সমান ফিফটি ফিফটি যাতে হালাল যে পরিমাণ আসতেছে হারামও সেই পরিমাণ আছে অথবা হারাম বেশি অথবা টোটাল হারাম এইসব ক্ষেত্রে তাদেরকে বলা হয়েছে তুমি ব্যক্তিগত কোরবানি করো কারোর সাথে শরীর হয়ে অন্য ভাইটা নষ্ট করো অনেক সময় শিকার না করে আরেক ভাই বুঝবে কেন হ্যাঁ সুযোগ তো পাইবেন এই জন্য তাদেরকে সতর্ক করা হয় কোরবানের এই তিন দিনের দিকে কোরবানি না করতে পারে অসুস্থ ছিল হাসপাতালে ছিল কারণ এই সবাই দল করছে কোরবানি করার সুযোগই হয়নি যেহেতু তার কাছে টাকা ছিল সাড়ে বারো তোলার টাকা ছিল তার কাছে তাদের অজিপ্ত রয়ে গেছে কোরবানির অজিব হাসপাতাল থাকে করতে পারে নাই উদাহরণ দিচ্ছি আমি অজিব হয়ে গেছে এখন কি করতে হবে তিন থেকে পরে কোরবানি করার কোনো অবকাশ নেই দশ এগারো বারো এই তিন দিন চলে যাওয়ার পরে কোরবানি করার অবকাশ নেই কোরবানি করলেও কোরবানি হবে না সেখানে মাসলা হলো ওই কোরবানির পরিমাণ টাকা গরিব মানুষদেরকে হত্যা করে দিতে হবে বা কোনো লীলা বডিং এ গরিব ছেলেদেরকে দিয়ে দিবেন এই হল কথা তখন জানোয়ার কোরবানি করলে কোন অবস্থাতে তার অজিব আদায় হবে না নগদ টাকা গরিবদেরকে দিতে হবে কোরবানি করলে তো সুযোগ ছিল পুরাটা আপনি গোস্ত খাইতেন তাও কোরবানি হয়েছে পুরা গোস্ত আপনি খাইতেন যেরকম উৎসাহ হলো এক ভাগ আপনি রাখবেন এক ভাগ আত্মীয় সুযোগকে দিবেন এক ভাগ গরিবকে দিবেন এটা হলো মুস্তাহাব এটা হলো মুস্তাহাব যদি কেউ পুরাটা খায় কাউকে দিল না তাও কোরবানি হয়ে এক টুকরা করতে কাউকে দিল না কিন্তু কোরবানি করছে আল্লাহকে রাজি করার জন্য নিয়ের ঠিক আছে নিয়ের ঠিক করে সব প্রস্তুতি খাইল তাতে কোনো বোনা হবে একটা মুস্তাহাব তরফ হয়ে গেল একটা মুস্তাহাব তরফ হয়েছে কিন্তু সব এই জন্য আল্লাহ অনেক ফজিলাত লাগে এই জন্য ওটাও গুরুত্ব দিতে হবে যে একবার আত্মীয় স্বজনদের দেন তাদের হক আছে একবার গরিব মিসকিনকে দেন তাদের হক আছে ওরা বলা হয়েছে যে ওদের মাল আপনার মালের সাথে মিশে আল্লাহ পাঠাইছে ওকে সবরের পরীক্ষা নিবেন আপনাকে সকরের পরীক্ষা আপনাকে না দিয়ে পরীক্ষা করতেছেন আপনাকে দিয়ে পরীক্ষা করতেছেন আপনি এখন হাসপাতাল কথা হজ করতে গেলেন দেশের থেকে একটা লোক আপনার কাছে কিছু টাকা দিল কথার কথা ওখানে যে আমার নামে কোরবানি করে দিল আপনার টাকার সাথে মিশে গেলে কি আপনার মালিকানা হবে তার একজনের মালিকানা মিশে আছে আপনার টাকার সাথে কিন্তু মালিকানা আপনার না ঠিক ধনীদের কাছে যে হাতে টাকা আছে দেখতে তো তারই টাকা তারই দোকান থেকে আসে কিন্তু বাস্তবে ওর মধ্যে গরিবের রাস্তারা বেশি আছে এটা আল্লাহ তালা তাদেরকে পৌঁছে দিল গরিবকে দোয়ারে দোয়ারে আসতে মানা করে এটা তার ইজ্জতের হানি হয় বনি আদম মকল মকলকা সে ফকিরে দোয়ারে দোয়ারে ঘুরবে আল্লাহ পছন্দ করে এই জন্য ধনীকে দায়িত্ব দিতেন তোমার পালের মধ্যে আমি তোমার গরিব আত্মীয় স্বজন মহল্লার গরিব এদের অংশটা তোমার দায়িত্বে পাঠিয়ে দিতে হবে তুমি যে দিয়া ওরা আসবে না তুমি যে দিয়া কখনো কোনো তুমি যখন গরিবের দোয়ারে যায় তার খেদবত করার জন্য তো আল্লাহ তাকে অনেক উত্তম আশা দান করে সে তখন দিনের রাস্তায় থাকে দিনের রাস্তায় ঘোরাফেরা করলে যেন পাওয়া যায় একটা ধনী যখন গরিবের বাড়িতে যায় তার খোঁজখবর নেওয়ার জন্য তাকে কিছু সহযোগিতা করার জন্য একটু আল্লাহ রাস্তায় ঘোরাফেরা করবে এই অবস্থায় তার পায়েতে ধুলাবালি লাগবে হ্যাঁ এই এই পাও যাহার নামের জন্য হারাম হয়ে গেছে কত জায়গায় আল্লাহ তালা ফজিলাত রাখছেন এটা হচ্ছে আল্লাহর রাস্তা আমরা জানি গরিব আমি একটা টাকা পৌঁছাতে গেলেন এটা জানি আল্লাহ রাস্তা আছেন কজন জানি জানা এর জন্য আমি বারবার বলি তুমি জানতে হবে আল্লাহর বিধান গুলো জানতে হবে এটা হলো শরিয়াত শরিয়াত যখন জানা হয়ে যায় আমল হয় তখন আসে বারে বারে তখন আছে কি আল্লাহ মহাব্বত রসুলের মহাব্বত তখন আসে অনেকে দেখবেন শরীয়তের কিছুই জানে না খরচ গুলো জানে না সে মানবতাচরণ করার জন্য ব্যস্ত হয়ে গেছে আমাদের বন্ধুরা বলছে তোমার এটা মারে বাদ হবে না তোমার এটা মরার পথ হবে শরিয়াত না <laughs> জানে এখানে যেতে না জরিয়া করলো আপনি একটা বিল্ডিং খারাপ এটা জরিয়া পরে টাইলস লাগাইলেন এটা হলো বারো তখন বিল্ডিং এ নেই টাইলস কোন বাংলা বারে পাঁচ বা তরিকার দ্বারা তার আমলগুলোর ভিতরে সৌন্দর্য বর্ধন করা তাহলে মূল দৃষ্টা না থাকলে বিল্ডিং নেই কোথায় সৌন্দর্য বর্ধন করতেছেন কোথাও চুল লাগাই দিতেন কোথাও হয় দশ পার্সেন্ট কিছু তো নেই আপনার এই জন্য শরীয়ত আগে আসছে মারেফাত পরে আসছে আল্লাহ রসুল এইভাবে তালিম যা জানার দরকার সে বুখারি শরীফ খুলুক শুরুর দিকে একটা হাদিস আছে এই হাদিসটার নাম হলো হাদিস ইব্রাহিম কি নাম পুরা তেইশ বছর যা কিছু তালিম দেওয়া হয়েছে তেইশ বছর আল্লাহ তালা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন এই তেইশ বছরের তালিম গুলো সারমর্ম শেষ করে আসেন রসুলের কাছে একটা থেকে প্রশ্ন করলেন একটা ইমান নিয়ে প্রশ্ন করলেন আমল নিয়ে প্রশ্ন করলেন শেষে এসে এই মারে নিয়ে প্রশ্ন করলেন সর্বশেষ মারে নিয়ে প্রশ্ন করলেন অর্থাৎ বুঝাইলেন এটাও জরুরি কিন্তু এটা আসবে ওইগুলোর পরে ওখানে ইমানের প্রশ্ন সবার আগে আমলের প্রশ্ন দুই নম্বরে আর এহসান ওই এহসানটাকে বার বলা হয় এহসান এখলাস ওটা প্রশ্ন সবাই শেষ ওই আগের ইমানদার আছে আমলদার আছে তাকে বার শিখতে বলা হয়েছে এখলাস শিখতে বলা হয়েছে ওইগুলো কিছু জানে না আপনি মারেবার শিখে দিলেন ওই লোক একদম বেইমান হয়ে যাবে ইমাম মালেক তুলে বলছেন যে ব্যক্তি শরিয়াত না শিখে ভাত শিখবে সে বেইমান হয়ে বেইমান হয়ে হ্যাঁ ইমাম মদিনাতে ছিলেন সারা জীবন বহুত বড় ইমাম তিনি এই কথা বলেন এই জন্য আমাদের মাথায় এগুলো যেটাকে জাহের শরিয়াত বলে এইগুলো বেশি জোর দিতে হবে এইগুলো আগে আমলে আনতে হবে এগুলো আলোচনার জন্য চিন্তা কাহিনী হয়েছে ঘটনা বলা হয়েছে কিন্তু মুসলিরা মসজিদে ঢোকার সুন্দর জানতে বের হওয়ার সুন্দর জানতে চান নামাজের সুন্দর জানে না উজুর সুন্দর জানে না খানা খাওয়ার সুন্দর জানে না ঘুমানোর সুন্দর জানে না টয়লেটে যাওয়ার সুন্দর জানে না বাজারের দোয়া জানে না বাজারে একটা দোয়া আছে আমি বলছিলাম এই দোয়াটা পড়লে দশ লক্ষ নাকি পাওয়া যায় দশ লক্ষ ওটা বসতে পড়ল বাজারে পড়তে তার ব্যাপারে সবাই আল্লাহকে ভুলে যায় এই অবস্থায় যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তালা তাকে বড় মস্তবা দান করে সবাই গাফের সবাই খালি দুনিয়া নিয়ে আলোচনা করে আর এর মধ্যে একটা লোক আল্লাহকে মনে করে এই মনে করাকে আল্লাহর কাছে খুব মূল্যবান একটা দোয়ার উপরে ছোট্ট একটা দোয়া দুই লাইনের একটা দোয়া এর উপরে দশ লক্ষ দশ লক্ষ দেখি সেটা আপনারা এখানে হুজুরদের বাজারের সাথে বক্তৃতা বাজার আলাদা শিখার দরকার যারা দোকানে বসে আর সবার শিখার দরকার ডেলি না গেলে তো মাঝে মধ্যে দোকানে যাওয়া পড়ে হ্যাঁ অনেকে আমার দায়িত্ব দিয়ে হচ্ছে বিভিন্ন বলক আল্লাহ তালা বিভিন্নকে দায়িত্ব দেয় না তারা বাবুগিরি করে আর বাজার করার দায়িত্ব বিভিন্ন বাইরে তাদের দায়িত্ব আল্লাহ পুরুষদেরকে দিল বিভিন্ন সব দাদা মির্জাকে পাঠান বাজারে ছেলের স্কুলে যাওয়ার জন্য আনার জন্য আপনি কোনায় করেন বিকল্প ব্যবস্থা করেন বাজার তো রাত দশটা পর্যন্ত করে আপনি সারাদিন অফিস করেন কি অপর কথা তবে আল্লাহ বাবদিকে পাঠাইলেন ঘরের থেকে অনেক দিনদার লোকের এই অবস্থা দেখা আবার সে নিজেকে দিনদার মনে করছে বিবেকে মাঝে পাঠায় নিজেকে দিনদার মনে করছে আপনি মনে করলেন কি হবে কেউ মনে করলে দিনদার হয়ে যাবে আল্লাহ তাকে দিনদার ঘোষণা করতে হবে দিনদারের মধ্যে পড়ে গেছে অনেকেই ভুলের মধ্যে আছে বিভিন্ন বিভিন্ন জরুরতে বাইরে পাঠাই আমরা নিজেকে মোবাল্লেক মনে করি দিনদার মনে করি হ্যাঁ আট থেকে রসুল মনে করি এগুলো আট থেকে রসুল না আট থেকে রসুল রসুলের নাম্বার মা রসুল মহিলাদেরকে বাইরে বের হতে মানা করি হারাম করে দাও তো বলতেছিলাম আপনি কোরবানি সম্পর্কে কিছু মাত্রা আছে আমি আইডিয়া দিয়ে দিলাম ইনশা আল্লাহ কিন্তু আর একটা জুমা পাইতেছি আমরা ওই জুমাতে আর কিন্তু মাত্রা মাত্রায় চামড়া করতে হবে কিভাবে দিলে বেশি ফজিলাত হবে এগুলো মাথায় আল্লাহ চাইতো সামনের জুমাতে আপনাদের ক্ষেত্রে শেষ করা এখন গত জুমাতে আমি যে উজু আপনাদের সাথে দেখাইছিলাম ওর কিছু রয়ে গেছিল না ওটা বলে হবে হয়েছিল নাকের মধ্যে পানি দিতে হবে এটা হয়েছিল না পানি ঢুকাইতে হবে নাক করতে হবে নাক হবে প্রত্যেকবার এই চিন্তা কাজ প্রত্যেকবার তিন মাসে পানি দিবেন তিনবার এই চিন্তা করে কাজ নয়টা কাজ আছে এখানে বার তিনটা বাড়ি ঢুকাইলে বাম হাতটা দুই ফোটা মধ্যে ময়লাগুলো পৃথক করে দিল আবার নাক ঘেড়ে ময়লাগুলোকে বের করে দিল এই হলো নবী সাল্লাহ সাল্লামের আদর্শ সেখানে আমরা কি করতেছি জানিও না মানিও না আমরা নাক ভিজে আমরা যদি করি এটাকে বেশি বেশি বলা হবে ওদের কিংবা নাক দিতেছে নাম ভিজাইছেন ভিজাইন তো বলা হয় নাই আপনাকে পানি পৌঁছাইতে বলা হয়েছে নরম জায়গা পড়তে পানি পৌঁছাইতে হবে হাত করতে হবে নাক থাকতে হবে একটা শব্দ হলো ঝাড়া কিন্তু জলে শ্বাস ফেললে ঝাড়া এটা গত তোমার বলা হয়েছিল এরপরে কি করতে হবে চেহারা ধুতে হবে কেমনে চেহারা ধুবেন পানি আপনি এক হাতে নেন কিন্তু চেহারা ধোয়ার আগে ওই হাতের সাথে কি করতে হবে আর এক হাত লাগাইতে হবে দুই হাত নেবেন দিলেন এক হাতে পানি নেন লোটার থেকে বদনা থেকে নিয়ে আর এক হাত লাগায় পানিটা কপাল থেকে নিচের দিকে ছড়াবে উপর থেকে নিচের দিকে আসবে পানিটা এটা নদীর তরিকা আমি মাঝখানে দিলেন হবে উপর দিকে কপাল থেকে নিচের দিকে আসবে পানি সুন্দর করে উপর থেকে সুত্রি পর্যন্ত ভালোভাবে ধর রইল দাড়ি দাড়ি যদি ঘন হয় দাড়ির ভিতর দিয়ে চামড়া দেখা যেতে এত তাদের দাড়ির চামড়ার ভিতরে পানি পৌঁছানোর দরকার নেই তারা দাড়ি ধুয়ে দিল উপর দিয়ে দাড়ি ধুয়ে দিল তো চেহারা ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর যাদের দাড়ি পাতলা পাতলা কাকে বলে যে এই দাড়ির ভিতরে তার চামড়া দেখা যায় দাঁড়ের ভিতর দিয়ে নজর করলে দু এক হাত কাছের থেকে তার চামড়া নজরে আসে তার দাড়ি পাতলা তার দায়িত্ব ডলে ডলে ওই দাড়ির গোড়াতে চামড়াতে পানি ভরতে দেয় কোন দাড়িওয়ালার দরকার নেই পাতলা দাড়িওয়ালার জন্য এটা ফরজ তখন আপনার চেহারা দেওয়া হবে এর আগে তো চেহারাই দেওয়া হবে না ফরজ চেহারা ধোয়ার থেকে পয়লা ফরজ শুরু হলো চেহারা ধোয়ার থেকে প্রথম ফরজ শুরু হলো তো চেহারা দেওয়া হয়ে গেল এখন ধরল দাড়ি খেলাল করা কেমনি খেলাল করবেন ডাইন হাত দিয়ে পানি নিবেন এক হাত নিয়ে কুর্তিতে একটু ঘষা হালকা দিয়ে হাতটাকে দাঁড়ের নিজ দিয়ে ঢুকে তিনবার ঢুকে তার একবার একবার এক হাত পানি এক হাতে দিবেন দাড়ি খেলাল নিজ দিয়ে একবার পাবেন সুরতে দাড়ি খেলাল তো দুই হাত দিয়ে করে আর উপর দিয়ে চিরদের করা হবে শরিয়াতের তো হলো তাই শরিয়াতের খেলাফ ওইটা যেটা আল্লাহ হাবিব আপনার আমার প্রিয় নবীন দেখাই দিয়ে গেছেন ওটা শরিয়াতের খেলা আপনার হাত বলবো তো কিন্তু কোনো শরিয়াত হবে এইভাবে চেহারা ধোয়ার পরে দাড়ি খেলাল করতে হবে চেহারা ধোয়া কমপ্লিট হওয়ার পরে দাড়ি খেলাল করতে হবে মাঝখানে একটা কথা বলে রাখি উজুতে শুরুতে দোয়া আছে বিসমিল্লা শেষে দোয়া আসতেছে কালেমা শাহাদ আর একটা দোয়া আর মাঝে একটা দোয়া মাঝে যে কোনো জায়গায় পড়তে পারবেন এই দোয়াটা দোয়াটা এই আল্লাহ আল্লাহ এরকম নাই اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي ذنبي ذنبي ووسع لي ووسع لي في في داري داري وبارك لي وبارك لي في في رزقي رزقي দোয়াটা উজুর মাঝখানে যে কোনো এক জায়গায় পড়ে দিল এটা সুন্দর এবার আল্লাহ আমার গুনা খাতা মাফ করে দাও আমার ঘরকে প্রশস্ত করে দাও দুনিয়ার ঘর কবরের ঘর জান্নাতের ঘর এই ঘরকে কি করে দাও প্রশস্ত করে দাও অবারিক আমার রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দাও বরকত বাড়িয়ে দাও কত সুন্দর এটা করতে হবে মাঝখানে তাই নাকে বান দেওয়ার সময় পড়েন চেহারা দেওয়ার সময় পড়েন হাত ধোয়ার সময় পড়েন করতে হবে এটা সুন্দর অনেক বইগুলো দেখেন আপনারা প্রত্যেকটা অঙ্গ ধসমা আলাদা আলাদা দোয়া দেখেন অনেক বইতে এইটা কিন্তু কোন কিতাবে হাদিসের কিতাবে নেই কোন হাদিসের কিতাবে এইটা কোন বুজুর্গ পক্ষ ওই অঙ্কের সাথে মিল রেখে নিজের পক্ষ থেকে একটা দোয়া করত ওইটা পরবর্তীকালে লোকেরা কিতাবের মধ্যে লিখে দিচ্ছে এখন যারা দাদারা তো এটাকে সুন্দর করে করতেছে এইগুলোকে সুন্দর করে করে পড়লে সব হবে না গুণা হবে যেহেতু আল্লাহ রসুল বলেন নাই আল্লাহ রসুল যেটাকে সুন্দর বলেন নাই এটাকে সুন্দর মনে করা সেটা বেদাত বেদাত শরিয়াত না ওটাকে শরিয়াত মনে করা মেদাস হ্যাঁ সুন্দরকে ছেড়ে দেওয়া হবো না আর যেটা সুন্নত না এটা সুন্নত করে করা হবো না সুন্নত ছেড়ে দেওয়া হবো না আমার যেটা সুন্নত না এটা সুন্দর মনে করে আমল করা ওটা পড়লে আপনি এই নিয়ে এটা পড়তে পারেন একজন বুজুর্গ পড়ছে আমিও পড়লাম সুন্নত মনে করে পড়বেন না এটা হলো সতর্কতা অবলম্বন করতে হবে ওইটা পড়তে পারেন যে কোনো জায়গায় আমাদের বানানো দোয়া পড়ানো কি আছে অবকাশ আছে কিন্তু ওটাকে সরিয়ে মনে করা যাবে যে আল্লাহর হাবিব শিখাই গেছেন এরকম মনে করা যাবে না। তো যাই হোক ওটাকে পড়লে ওইভাবে পড়বেন না পড়লে না পড়বেন কিন্তু এই দোয়াটা আল্লাহ রসুল শিখেছেন اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي কেন তো হয়ে গেল এখন হাত দিতে হবে। এখানে যে পানি নিবেন পানিটা আঙ্গুলের থেকে কোনোর দিকে গড়াই দিতে হবে হাতে পায়ে সব জায়গায় একই করবো আঙ্গুলের থেকে কোন দিকে বিপরীত দিকে পানিটা গড়াই দিতে হবে আর আলা খাত দিয়ে কি করবেন এটা দলে দলে সব জায়গায় পানি পৌঁছে দিবে এইভাবে তিনবার ডাইনার দিলেন আবার বাম হাতে পানি নেন বাম পানি নিয়ে পড়তে যদি কষ্ট হয় তো ঠিক আছে ডাইনাতে পানি নিয়ে এদিকে নিয়ে আসবে পানি ডাইনাতে নিয়ে কোন দিকে নিয়ে আসবে কোন দিকে নিয়ে আসবে একই কথা হবে সার কথা পানিটা আঙ্গুলের দিকে কোন দিকে আসবে কোনের দিকে আসবে এইভাবে ডাইনাত আগে বাম পরে তিন তিনবার এখানে একটা কাজ আছে আঙ্গুল খেলার করা দুনু হাত ধোয়ার সময় কি করতে হবে আঙ্গুল খেলাল করতে ডাইনার ধুয়ে ডাইনাতের আঙ্গুল খেলাল করলেন বাবা ধুয়ে বাবা তার আঙ্গুল খেলাল করলেন অথবা দুটো হাত ধুয়ে তারপরে কি করলেন পর্যায় কলমে দুটো হাতের আঙুল কি করলেন খেলাল করলেন কিভাবে খেলাল করবেন এটা হলো ডায়নার এটা হলো বাম এটা উপরে রাখবেন তাই না খেলাম করার সময় বাম কোথায় রাখবেন আবার বাম হাত যখন করবেন তো ডায়নার উপরে রাখবেন কি করবেন উপর দিকে টানবেন কি হয়ে গেল খেলাল হয়ে গেল একবার করে এ হাতে একবার বাম তো একবার যদি আপনাকে দেখে না দেওয়া হয় আর বলা হয় হাত খেয়াল করবে আপনি খেয়াল করেন কিন্তু যখন রসুলটা দেখে না দেওয়া হবে ওটা আপনারা করে নেবেন কবে ঠিকই কিন্তু ওটা সুন্দর হবে শুধু বলে দিলে করবেন আপনি কিন্তু ওই খেলাল রসুলের খেলাল হবে রসুলটা দেখতে হবে হয়ে গেল আপনার হাত দেওয়া হয়ে গেল এখন কি বাচ্চা বলতে বাচ্চা বলতে কেমনি পাবেন টুপি রেখে দিবেন হাঁটুর উপর সবাই টুপি রেখে দেন হাঁটুর সবাই টুপি রেখে দেন হাঁটুর উপরে শিখতে হবে না আরে কামাই করতে বলে তাই তো হাঁটুর উপরে দুটো হাতে পানি নিয়ে নেবেন টুপি রাখার পরে দু মাস কি করবেন পানিতে ভিজাই দেবেন নিয়ে শুধু কিনারটা তিন টাঙ্গুল কিনারের তিন টাঙ্গুল এই তিন টাঙ্গুল মাথার উপর দিয়ে দিতে দেন কিনারের তিনটা সাদা তো না বিরুদ্ধাঙ্গুল না সাদা তো না বিরুদ্ধাঙ্গুল না এই তিনটা কপালে রেখে কিছুদিন টাঙ্গুল ঠিক আপনি হ্যাঁ, কিন্তু শুনতে পারেন আপনার লাগানো থাকে এবার তালু লাগায় তালু তালু লাগায় তালু করা স্বাভাবিক প্রথম দিচ্ছেন তিন আগুন তারপর আসবেন কি তালু সামনের দিকে পুরা মাথা হয়েছে না প্রথম উপর দিয়ে গেছে পরে সাইড দিয়ে আসছে পুরা মাথা হয়েছে কিনা আচ্ছা এখন এই কনিষ্ঠ আঙ্গুল কানের মধ্যে দুই কানের মধ্যে ঢুকানো ঢুকায় এখন সাদা তার মধ্যে তাহলে যে ভাঁজগুলো আছে আঁকা বাঁকা যত এখানে আছে সাদা সাদা তার এই মানে ভাত পরে শিখাইছি বুঝাইছেন তো আচ্ছা এখন কানের ভিতরে ছিদ্র সব হয়ে গেছে কাঁদবেন এই গলার দিকে এই দিকে আনলে কি তার একটু গুণা যদি হাত গলার দিকে আনে কেউ লিখছে বেদাত কেউ লিখছে গুণা গুণা হাত এদিকে আনতে পারবেন শুধু পিছন এইবার বাম হাতের পিঠ দেন দিয়ে আবার টান দেন আমরা বলি কি দুর্ভাগ্য একসাথে দিয়ে সবাই বৃদ্ধ সবাই উর্দু সবাই সব সবাই এদিকে আনলে তো কোনো হবে শুধু এটা এটা করতে এটা আল্লাহ প্রেসার প্রেসার নিয়ন্ত্রণের জন্য খুব সহায়ক প্রেসার নিয়ন্ত্রণের জন্য এটা রিজাইলের খুব বড় সহায়ক হঠাৎ করে চা বেড়ে গেল ওষুধ খেতে পারতেছেন না এটা ভিজাই দেবে আল্লাহ তাহলে এক একটা ইবাদতের মধ্যে এত ফজিলত বুঝে আসছে কিভাবে মাথা মুখে বললাম কিভাবে কান মুখে বললাম কিভাবে কিন্তু সাইডটা এই দুই সাইডও পারবেন না দুই সাইডও পারবেন না গলাও পারবেন না তাহলে গোনা হবে যদি কেউ কিন্তু ভুল করে থাকেন আর চিন্তা করবেন আল্লাহ কোরআন ওয়াদা করছেন খালি মাফ পারবে না মাফ তো করবেই ওই ভুলটাও সহি আমলের দ্বারা পরিবর্তন করে হ্যাঁ? অনেক গোনা হয়ে গেছে কিন্তু না জানার কারণে হয়েছে এখন যদি আপনি তৌবা এখন থেকে এইভাবে করেন কোরআন একাডেমি আল্লাহ করতেন পিছনের ভুল আমল গুলো সহি আমলের দ্বারা পরিবর্তন করেছে এরপর টাইম পাস দিবেন ওই আগের নিয়মে আঙ্গুল থেকে কোন দিকে নিয়ে আসবে গোড়ালের দিকে আঙ্গুল থেকে গোড়ালের দিকে তিনবার ধুইবেন সুন্দর করে পানি আনবেন ওই দিক থেকে গোড়াল দিকে দলদের সব জায়গাতে তলা টলা সামনে ধরলে খেলাল করবেন কেমনে খেলাল করতে হবে দুটো পায়ের জন্য বাম হাতের প্রতিষ্ঠান বল নির্দিষ্ট উভয় পায়ের আঙ্গুল খেলাল করার জন্য খেলাল কিন্তু একটাই এটা লক্ষ্য হবে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল নির্দিষ্ট কিভাবে করবেন হ্যাঁ গোটা মানুষের না পালে আরেক ধরে কৃষক মানুষ করে দিবে নাই পারে আচ্ছা খেলাটা কিভাবে করবেন আমার মুদ্রা তুলে দাও তারপর তুলতে গেলে তো বামের টাইম ঢুকবে রোজা পড়ার সময় ডাইন আগে আর খোলার সময় কোনটা আগে বাম আগে ডাইন আগে খুললে আর সব হবে না ওটা কোনো জরুরি না দাঁতে কামড়ে ধরার তো অসুবিধা হ্যাঁ। না কিন্তু কামড়াই দেওয়ার কোনো আবার খুব খুব লেগে যাবে টুপির মধ্যে এখন আসেন এই পা গিলা করবেন কিভাবে এই কলিজটা মধ্যে যা এখানে যাবে উপর দিকটা আছে উপর দিকে এরপর দিনটা আপনার ঢুকাইলেন উপর দিকে আছে এইভাবে পর্দায় করলে দেখছেন তো দুকায় উপস্থিত টান দিবেন এরপরে বাম পাও তিনবার ধুইবেন সুন্দর করে কোন দিকে আঙ্গুল থেকে কোন শুরু করছেন বিরুদ্ধ আঙ্গুল থেকে টাইম পায়ে শুরু করছিলেন বিরুদ্ধ আঙ্গুল থেকে বাম পা শুরু করবেন বড় আঙ্গুল থেকে না না হয়ে গেছে অনেকে আকাশ করতে যায় বিল্ডিং এর তলে আকাশ পায় না আকাশ না উপর দিকতে কি পড়বেন আসাদু আল্লাহ এটা এরপর কি বলেন من التوابين وجعلني من المتطهرين এর অর্থ আল্লাহ আমাকে তৌবাকারীদের কাতারে সামিল করো হ্যাঁ? বাম পায়ের করতে শুরু করতে হবে এক আঙুলটা একটা বিদ্যুৎ হে আল্লাহ আমাকে তহবাকারীদের কাতারে সামিল করো হাদিসা তোমরা সকলে অপরাধ করে থাকো কুল্লকুম খত্তাও ফাইরুল খত্তাইন আর তওয়াবুন কিন্তু তোমাদের মধ্যে যে তবা করে সে আল্লাহ কাছে প্রিয় উজুর পরে যেহেতু দোয়া কবুল হয় এখানে দোয়া করে আল্লাহ আমাকে তওবাকারীদের কাতারে সামিল করো অজাল্লি মিনাল মুতাতাহিরিন বাহ্যিক তো আমি পাক করলাম আল্লাহ আমার দিলটাকে তুমি পাক করে দাও আমার দিলকে সমস্ত লোক লালসা সমস্ত গুণার স্ত্রী আছে এই সব কিছুতে মাওলা তুমি নিজ হাতে পাক করে দাও এই দোয়া পড়লেন উদু কমপ্লিট এইরকম পদ্ধতি নামাজ পড়লে খুশু কিন্তু পায়দা হবে এইরকম পদ্ধতি নামাজ পড়লে ওই নামাজে ইনশাল্লাহ খুশু কিন্তু পায়দা হবে উঁচু বুঝে আসছে উঁচু নিজে উঁচু করবেন না মা বোনদেরকে শিখাইবেন তারপরে বন্ধু বান্ধবদেরকে শিখাইবেন মা বন্ধুকে এত পার্থক্য আছে তারা মাথা মুখটাকে একবারে করবে সবগুলো আঙ্গুল একসাথে ধরে এইভাবে শেষ পুরো হাতটা এইভাবে ধরে একবারে এই বিদ্যুৎ পর্যন্ত নিয়ে আসবে আমরা তো দুইবার বললাম এটা তাদের না